পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين ইল্লা রাজুলুন পৃথিবীর বাংলার দর্শক শ্রোতা আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি পর্ব আর সেটি হল কিতাবুস সিয়াম সিয়াম পর্ব রোজা ইসলামের চার নাম্বার রুকুন এই রোজা আল্লাহ নবী আলিসালাম যখন মদিনায় গেলেন হিজরত করে দ্বিতীয় বছরে এই রোজা ফরজ হয় আল্লাহ নবী আলিসালাম নয়বার তিনি তার জীবনে রোজা রেখেছেন আল্লাহর নবী আলি সালাতাম আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে মহান রব্বুল আলমিনকে যে আমরা পেতে পারি এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদাত তার মাসলা মাসাইল তার বিধান তার আহকাম আমাদের কাছে বিস্তারিত তিনি বলে দিয়েছেন মহান রব্বুল আলমিন একটি আয়াতের মধ্যে কামা আমিন একটি আয়াত দ্বারা মহান রব্বুল আলমিন সিয়ামকে ফরজ করে দিলেন বাকি এই রোজা আদায় করার পালন করার রাখার এর বিস্তারিত বর্ণনা আমরা পেয়ে গেলাম কার মাধ্যমে প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে তাই আসুন সিয়াম যেহেতু একটি রোকন এর বাহ্যিক দিক রয়েছে বাহ্যিক হলো সিয়াম মানে আল ইমসাক বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় সিয়াম বা রোজা বলা হয় সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোনো ধরনের খাওয়া পান করা স্ত্রীর সহবাস এটা হলো বাহ্যিক দিক এছাড়া যে কোনো ধরনের পাপ অশ্লীল নোংরা গর্হিত কাজ থেকে বিরত থাকা এর নাম হলো কি সিয়াম তাহলে সিয়ামের বাহ্যিক হলো ফজর থেকে নাজান হয়ে গেলে তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পেটের কোনো প্রয়োজন মেটানো যাবে না খাওয়া পান করা যাবে না এবং যৌন চাহিদা পূর্ণ করা যাবে না এটা হলো বাহ্যিক এছাড়া যত ধরনের পাপ অন্যায় রয়েছে জুলুম অত্যাচার রয়েছে গৃহীত এবং অশ্লীল নোংরা কাজ রয়েছে সব থেকে বিরত থাকা রোজা ভঙ্গকারী যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি থেকে বিরত থাকা এটা হলো রোজা আমাদেরকে মনে রাখতে হবে এবাদতের উদ্দেশ্যে এর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর ফরজ আদায় করার জন্যে শুভে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য ডোবা পর্যন্ত এই যে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা দিন ছোট বড়োর ওপরে নির্ভর করবে এটার সময় ছোট এবং বড় হওয়া তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটি ফরজ আদায় করার জন্য এবাদত মনে করে বাহ্যিক যেটা আমাদের রোজা ভঙ্গের যতগুলি কারণ আছে সেগুলি থেকে বিরত থাকা বিশেষ করে খাওয়া পান করা এবং যৌন চরিতার্থ থেকে দূরে থাকা আর যা দেখা যায় না যত ধরনের পাপ সব থেকে বিরত থাকা এটাই হবে সিয়াম মানে বিরত থাকা বাহ্যিক বিরত থাকলেন কিন্তু যেগুলি দেখা যায় না বোঝা যায় সেগুলি থেকে বিরত থাকলেন না তাহলে রোজার নাম্বার কমে যাবে এমনকি জিরো হতে পারে আর জিরো দিয়ে কোনো ফায়দা হবে না এই জন্য তাল্লাহ বলছেন লাল লাকুম তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আর তাকুয়া এর আগের পরেও আমরা একটু ইঙ্গিত দিয়েছিলাম এমতেসালা আওয়ামিল্লাহ ওয়াজতিনাব নওয়াহি আল্লাহর সকল আদেশকে পালন করা আর যত নিষেধ এগুলিকে ত্যাগ করার নাম হচ্ছে তাকুয়া তাহলে তাকুয়া আমরা যেন বাহ্যিকটাকে মনে না করি তাকুয়া যেমন বাইরের কিছু প্রয়োজন রয়েছে আর তাকুয়ার মূল স্থান হলো অন্তরে ভিতরে ভিতর ঠিক থাকলে বাইরে ঠিক থাকবে কিন্তু বাইরে ঠিক থাকলে ভিতর ঠিক থাকা জরুরি নয় কথা আমরা এর আগের পর্বে আপনার কাছে একটু ইঙ্গিত দিয়েছিলাম এই জন্যে আমাদের এই সিয়ামের মাধ্যমে যে উদ্দেশ্য তা কোয়া অর্জন করা ইমানি শক্তি বর্ধিত করা এটাই হবে মূল দায়িত্ব এখানে আমাদের মনে রাখতে হবে যে বাহ্যিক মহান রব্বুল আলমিন দুইটা জিনিসকে নিষেধ করে দিলেন পেটের চাহিদা আর যৌন চাহিদা কারণ মানুষের জীবনে সব চাইতে বড় চাহিদা হলো কি পেটের যা শুরু হয় মার পেট থেকে নাভির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন খাওয়া সরবরাহ করেন আর যখন দুনিয়ায় চলে আসে তখন মার বুক থেকে দুধ চুষে চুষে প্রতিটি মানুষ তার জীবন বাঁচাবের চেষ্টা করে এরপরে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত যখন তার দাঁতি লেগে যায় তখন দাঁতি খুলে এক ঢোক পানি শরবত খেয়েও দুনিয়া থেকে বিদায় হয় তাহলে এই চাহিদা মানুষের জীবনে সবচেয়ে বড় চাহিদা এরপরে যখন একটি মানুষ যৌবনে পদার্পণ করে যখন নারী হোক আর পুরুষ হোক ছেলে হোক আর মেয়ে হোক তখন একটা চাহিদা তার উকি মারে আর সেটা হলো যৌন চাহিদা যৌবনের চাহিদা আর এই চাহিদা পূরণের জন্যে মহানব্বুল আলমিন এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বৈবাহিক সূত্রতে এটাকে এছাড়া অন্য কোনো পন্থায় এটাকে পূরণ করা হারাম করে দিয়েছেন ব্যভিচার বলে আখ্যায়িত করেছেন এবং তার বিরাট শাস্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন তাই একটা মানুষ যখন যৌবনে আসে তার চাহিদা হয় আজ মনে করেন পেটের চাহিদা পূরণের জন্যে এবং যৌন চাহিদা পূরণের জন্যে মানুষ কি করে না কত ধরনের অন্যায় অবিচার জুলুম অত্যাচার অন্যায় পথে অশ্লীল পথে তার গৃহীত পথে নিজের জীবনকে ধ্বংস করছে দুনিয়াতে এবং ধ্বংস করবে তার আখেরাতের জীবন এই জন্য মহানব্বুল আলমিন এই দুইটা বড় চাহিদাকে কন্ট্রোল করার ৩০ দিনে দিনের বেলা একটা সুন্দর ব্যবস্থা করলেন যাতে করে একজন মানুষ তার এই দুইটি বড় চাহিদাকে কন্ট্রোল করতে পারলে বরদাস্ত করতে পারলে তার বাড়িতে তার হালাল উপার্জিত খাওয়া দাওয়া রয়েছে পানি রয়েছে সেটা খাবে এটা তো হালাল জিনিস তার স্ত্রী রয়েছে স্ত্রীর সঙ্গে তার চাহিদা পূরণ করবে এটা তো হালাল তবে হালালটাকে মহান রব্বুল আলমিন বড় চাহিদা দুইটা হালাল একে হারাম করে নাও তিরিশ দিন এ থেকে আল্লাহর যে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এইখানে নিজের জন্য হারাম করে নাও তাহলে যে হালালটাকে সবচেয়ে দুইটি বড় চাহিদাকে হারাম করে দিতে পারে এটা থেকে বিরোধ থাকতে পারে এ ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে যে সমস্ত জিনিস অরিজিনালি হারাম যা আল্লাহ রব্বুল আলমিন একেবারে হারাম করে দিয়েছেন চুরি করা ডাকাতি করা মিথ্যা বলা সুদ খাওয়া ঘুষ খাওয়া কত ধরনের অন্যায় অবিচার সব যেগুলি হারাম তাহলে এগুলি থেকে বিরত থাকার ট্রেনিং গ্রহণ করাই হলো তাকুয়া তাহলে হালালটাকে বড় চাহিদাটাকে আপনি কন্ট্রোল করতে যদি পারেন তাহলে ছোট ছোট চাহিদাগুলি আর অরিজিনালি যেগুলি হারাম সেটা থেকে বিরত থাকতে অবশ্যই পারবেন আর এই উদ্দেশ্যে হলো রোজা ফরজ করা লাল লাল্লাকুম তাত্তাকুন এই নয় সিহরি খেলেন ফজরের আগে আর সন্ধ্যাবেলা ইফতারি খেলেন ব্যাস রোজা হয়ে গেল এই বাহ্যিক রোজা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষুধার্ত রেখে পিপাসার্থ রেখে কষ্ট দিতে মহান রব্বুল আলমিন চান না বরং আপনাকে তা কুয়া অর্জন করে আপনার জীবনের হালাল হারাম ভালো মন্দ বিবেচনা করার এক ইমান শক্তিতে বলিয়ান করাই হলো মহান রব্বুল আলমিনের উদ্দেশ্য আজ আমরা বাহ্যিকভাবে রোজা পালন করতে পারলেও এর আত্মিক এবং তাত্ত্বিক যা জন্যে এই রোজা ফরজ করা হয়েছে সে ব্যাপারটা অনেক সময় আমরা খেয়াল করি না এই দেখা যায় রোজাদার রোজা রাখেন সালাদ আদায় করেন না বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই রোজা রাখতে পটু কিন্তু নামাজের কোনো খবর নেই তাহলে যে নামাজ পড়ে না আল্লাহর এত বড় একটা আদেশকে অমান্য করে এরপরে রোজা রাখে আর মনে করে আমার তাকুয়া তো তাকুয়া তো হলো কোথায় তাকুয়ায় যদি হতো তাহলে কি বেনামাজি থাকতে পারে তাকোয়ায় যদি হয় তাহলে সারাদিন রোজা থাকলো আবার সারারাত্রি হারাম কাজ করলো বাজে কথা বললো উল্টো পাল্টো চললো তাহলে বুঝেছেন এরা রোজার সত্যিকারে যে তাৎপর্য এর মহত্ব এবং গুরুত্ব এবং যেই জন্য মহানব্বুল আলমিন ফরজ করলেন সেটা তারা বুঝতে পারল না আর তাই এই রোজা তাদের বাহ্যিক তাদের উপবাস এবং অনাহার পিপাসার্থ থাকা হবে এই রোজা তাদের কোনো কাজ আসবে না আমরা আপনাদের কাছে প্রথম হাদিসটি পাঠ করেছিলাম আন আবি হরেরা রাজি আল্লাহ আনহু কাল কাল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নবী আলিসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হরেরা তালা আনহু তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন লা তাকাদ্দামু রমাদান আবে সৌমি ইয়ৌমিন ওয়ালা ইয়ৌমিন তোমরা রমজান মাসের রোজা শুরু হওয়ার আগে রমজান মাসকে স্বাগতম জানাবের জন্যে বা সন্দেহ থাকার জন্যে এক দুই দিন আগেই রোজা রাখেও না নিষেধ ফালিয়াসুম কিন্তু কোনো মানুষ রোজা রাখতো আগে থেকে তার রাখার নিয়ম ছিল আর সেই যদি একদিন দুদিন আগে সেই নিয়মটা পড়ে যায় তাহলে তাকে রাখা যাবে যেমন মনে করেন হয়তো কেউ প্রতি সোমবার রোজা রাখেন আর রোজা শুরু হওয়ার আগে রমজান শুরু হওয়ার আগে এক দুই দিন আগে তার ওই সোমবার হয়ে চলে আসলো বা বৃহস্পতিবার বা হয়তো মাসের শেষ থেকে তিনটা রোজা রাখেন তাহলে এক্ষেত্রে তার জন্য রোজা রাখতে পারবেন কিন্তু যে এই দিনে রোজা রাখার তার কোনো পদ্ধতি বা নিয়ম নেই বা সিস্টেম নাই বা তার প্রোগ্রাম নেই ওই ব্যক্তির জন্য এক দুদিন আগে রোজা রাখা জায়েজ নেই আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কেন হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় বনি ইসরাইল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না আল্লাহর ফয়সালা কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce,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 But what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আমরা সিয়াম অধ্যায়ের বা সিয়াম পর্বের প্রথম হাদিসটি আলোচনা করতেছিলাম যে রমজান শুরু হওয়ার আগে একদিন আগে রোজা রাখা যাবে না আপনি সন্ধ্য করেই হোক বা রমজানকে স্বাগতম জানাবের জন্যই হোক এটা জায়জ নেই তবে যে ব্যক্তির ওইভাবে ওই দিনে রোজা রাখার অভ্যাস আগে থেকে আছে আর কালচক্রে সেই দিন পড়ে গেছে তাহলে সে রোজা রাখতে পারবে একদিন দুদিন আগে নর্মালি অন্য কেউ ওই দিনে রমজান শুরু হওয়ার একদিন দুদিন আগে কেউ রোজা রাখতে পারবে না এটা আমরা জানতে পারলাম এই হাদিস দ্বারা হাদিসটি মোত্তাফাক আলাই পোখারি মুসলিম থেকে বর্ণিত আমার উবন ইয়াসের রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যের দিনে রোজা রাখলো অর্থাৎ শাবানের তিরিশ তারিখে শাবানের তিরিশ তারিখ হতে পারে চাঁদ উঠে গেছে কারণ মাস উনত্রিশা হলে শাবানের তিরিশ তারিখে চাঁদ উঠে যাবে শাবানের যেদিন তিরিশ তারিখ যদি মাস উনত্রিশা হয় তাহলে সেদিন চাঁদ উঠে যাওয়ার কথা সন্দেহ কোনো কারণে যদি চাঁদ দেখা না যায় বা চাঁদের সংবাদ না পাওয়া যায় আর এক্ষেত্রে কেউ সন্দেহ করে কে জানি যদি আজকে রমজান শুরু হয়ে যায় তাহলে তো আমার একটা রোজা নষ্ট হয়ে যাবে একটা রোজা ছুটে যাবে কাজে রোজা রেখে নিলাম এরকম সন্দেহের দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহর নবী আলিসাল্লাম বলেন ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাম তার ওই ব্যক্তি আবুল কাসিম রাসুল্লাহ সাল্লামের কুনিয়াত তার বড় ছেলে কাসিমের নামে তার কুনিয়াত ছিল উপনাম ছিল আবুল কাসেম সাল্লাহ সাল্লামের সে কি করলো নাফারমানি করলো অর্থাৎ সে সুন্নত বহির্ভূত কাজ করলো সে শরীয়ত পরিপন্থী কাজ করলো রমজান শুরু হয়েছে কি না তিনভাবে জানা যেতে পারে একটা হলো যে চাঁদ দেখা চাঁদ যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে হবে কি রমজান শুরু হয়ে গেছে আমরা রোজা রাখবো দুই নম্বর হলো চাঁদ দেখেন নাই আপনি কিন্তু বিশ্বস্ত একজন মানুষের দ্বারা এই চাঁদ দেখার খবর শোনা গেছে এবং এটা প্রচারিত হয়েছে আজ মিডিয়ার মাধ্যমে আপনি যদি খবর সংবাদ পেয়ে যান তাহলে আপনার শুনেও আপনাকে রোজা শুরু করতে হবে আরেকটা হলো যে আপনি এই চাঁদ দেখলেন না শুনলেন না এক্ষেত্রে আপনাকে সাবান মাস ৩০ দিন পূর্ণ করতে হবে আল্লাহ হা ও হা ও অর্থাৎ মাস উনত্রিশে হয় তিরিশে হয় মাস বা হয় না কাজী উনত্রিশ যখন তখন সন্দেহ আছে কে জানি কোনো বৃষ্টির ম্যাঘ বাদলের কারণে ঝড় তুফানের কারণে আকাশ অপরিচ্ছন্ন থাকার কারণে যদি চাঁদ দেখতে না পারা যায় কোনোভাবে সংবাদ না পাওয়া যায় তাহলে সাবানকে তিরিশ পূর্ণ করে নিয়ে এরপরে রোজা শুরু করতে হবে কারণ একত্রিশ হওয়ার আর কোনো চান্স নেই এই তিনটার কোনো একটা দ্বারা রমজান মাস শুরু হয়েছে বা শেষ হয়েছে সেটাকে নির্ধারণ করা যাবে যে কোনো একটা আপনার কাছে আসবে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটাই মেনে নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে অতএব একদিন আগে সাবানের তিরিশ তারিখ সন্ধ্যের দিন রোজা রাখা যাবে না যদি চাঁদ দেখা না যায় সন্দেহ করে কে জানি কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এর মাধ্যমে আবুল কাসেম অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম সে নাফারমানি করলো আর নাফারমানি করে আপনি কোনো ভালো কাজ করবেন করলেন নেকির জন্যে বাঁচার জন্যে হয়ে গেলেন নাফারমান এটা তো কোনো যুক্তির কথা হয় না হাদিস ইমাম বোকারি মোয়াল্লাক হিসেবে বর্ণনা করেছেন অর্থাৎ আমার ইবনে ইয়াসেরের কথা দিয়ে বর্ণনা করেছেন সনদ এর বর্ণাসূত্রকে বিলুপ্ত করে দিয়ে বর্ণনা করেছেন আর পাঁচজনে হাদিসটিকে মৌসুল অর্থাৎ সরাসরি আল্লাহ নবী পর্যন্ত হাদিসটিকে বর্ণনা করেছেন ইবনে হেব্বান সহি বলেছেন পাঁচজন বলতে ইমা আহমাদ আবু সাহিদ সাইদ তিরমিজি মাজা ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا رايتموه فصوموا واذا رايتموه فافطروا فان غم عليكم فاقدروا له متفق عليه আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালামকে আমি বলতে শুনেছি ইদা রাইতুমুহ ফাসুমু যখন তোমরা হিলাল চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখা শুরু করো চাঁদ যদি দেখা দেখতে পেয়ে যাও তো রোজা শুরু করতে হবে যখন তোমরা সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখবে রোজা শুরু করো আর যখন রমজান শেষ হয়ে যাবে তোমরা সওয়ালের চাঁদ দেখবে তখন তোমরা ইফতারি করো অর্থাৎ ঈদ উল ফিতরের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আর রোজা রাখবে না ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু আর যদি চাঁদ দেখতে না পাও বাদলের কারণে ঝড় তুফানের কারণে অপরিষ্কার আকাশের কারণে এবার চাঁদ দেখা গেল না তাহলে কি ফাকদুরুলা তাহলে তোমরা কি করো মাসের তোমরা সময় নির্ধারণ করো অর্থাৎ ৩০ দিন পূর্ণ করে নাও রমজান রমজান শুরু করার জন্যে সাবান ৩০ দিন করো আর সওয়াল শুরু করার জন্যে রমজানকে ৩০ করে নাও যেটা অন্য বর্ণায় এসেছে হাদিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন বলে মুসলিম চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা ৩০ দিন পূর্ণ করে নাও সাবান রমজান শুরু করার জন্যে অথবা রমজান সওয়াল শুরু করার জন্যে রোজা রাখার জন্যে বা রোজা শেষ করার জন্যে ওয়ালিল বুখারি ফাকমিলুল ইদ্দাতা সালাতিন তোমরা সময়কে ৩০ দিন পূর্ণ করে নাও ওয়ালাহবি হাদিস আবি হুরাইরা ফাকমিলু ইদাতা শাহবান সালাতিন তাহলে তোমরা শাহবানের ৩০ দিন পূর্ণ করে নাও তাহলে আমরা যে কথাটা বলেছিলাম যে তিনটা যে কোনো একটা হলে রমজান শুরু হয়েছে বা শেষ হলো এটা আমাদের জানা যাবে আর এর মাধ্যমে আমরা রোজা শুরু বা শেষ করার আমরা মশালা বিধান আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম এজন্যে এই নিয়ে একই দেশে চার দল তিন দল হওয়া মোটেই ঠিক না চাঁদ যদি সবাই দেখে তাহলে সে অনুযায়ী ঘোষণা যদি হয় একজন মানুষ দেখে যদি ইমানদার সাচ্চা মানুষ যদি বলে আমি চাঁদ দেখেছি আর সেই সংবাদ পৌঁছে যায় আজ মিডিয়ার যুগ সরকারিভাবে তার প্রচার হয়ে যায় তাহলে সেই অনুযায়ী সবাকেই ঈদ করতে হবে বা রোজা শুরু করতে হবে যার যার মতো দল বানিয়ে বাইরের দেশের সঙ্গে কেউ নিজের এলাকা যার যার মতো করে একই দেশে দলাদলি হওয়া মোটেই ঠিক নয় অন্য দেশের চাঁদ দেখে যদি রোজা রাখতে চায় বা রোজা ছাড়তে চায় তাহলে জায়েজ রয়েছে তবে মনে রাখতে হবে ওই দেশের সবাই একমত হতে হবে যদি ওখানেই দলাদলি হয় তাহলে হবে না কারণ এতে দল ভেঙ্গে মুসলমানদের শক্তি খর্ব হবে দলাদলি শরীয়তে সম্পূর্ণভাবে হারাম এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এটাই হলো ওলামা একরামদের ফতোয়া আমাদেরকে সে বিষয়টা ভালো করে জেনে নিতে হবে আজ দুইজন একজন যার যার মতো দল নিয়ে ঈদ করা শুরু করলো এই ধরনের ফেতনা থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে এবং যারা ফেতনা করছে তাদেরকে বুঝাবের আমাদের চেষ্টা করতে হবে ওয়ানিবিন ওমর আল্লাহ তালা কাল তারা আমার রাহু আবু দাউদ হাব্বান ওমার থেকে আরও বর্ণিত রাজি আল্লাহ আনহুমা তিনি বলেন মানুষজন চাঁদ দেখতেছিল মানুষ চাঁদ দেখতেছিল আজ দেখা যায় এই চাঁদ দেখার বিষয়টা আমরা বসে থাকি রেডিও টেলিভিশনে বলবে এরপরে আমরা রোজা শুরু করব বা ঈদ করব। চাঁদ দেখা এটাও একটা আমাদের দায়িত্ব যে যেখানে থাকবেন গ্রামে গঞ্জে যে যেখানে চাঁদ দেখার চেষ্টা করতে হবে রমজানকে স্বাগতম জানাবের জন্য রমজানকে পাওয়ার জন্য রমজানের প্রস্তুতির জন্য আমাদের মানসিক শারীরিক সামাজিক অর্থনৈতিক পারিবারিকভাবে আমাদের একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার যাতে করে জান্নাতের পথে যাওয়ার সেই সুযোগটা গ্রহণ করে নিতে পারি আব্দুল ওমর রাজ বলেন মানুষ সবাই চাঁদ দেখতেছিল তারা আর না মানুষ চাঁদ দেখতেছিল মানে তাহলে অধিক সংখ্যক মানুষ এই চাঁদ দেখতেছিলেন সাহাবা ইকরাম আকবর তুন্নবী আমি আল্লাহ নবীর কাছে চাঁদ দেখে দৌড় দিয়েছে বললাম হে আল্লাহর নবী আলাইসালাম আমি চাঁদ দেখেছি ফাঁসা আমা আল্লাহ নবী আমার খবর শুনে আমি বললাম এই খবরটা তিনি গ্রহণ করলেন তিনি রোজা রাখলেন ও আমার নাস বেসিয়ামে এবং রমজানে রোজা রাখার জন্যে মানুষজনকেও তিনি নির্দেশ করলেন তাহলে একজন ব্যক্তির খবর আল্লাহ নবী শুনে তাই বিশ্বাস করলেন এবং সে অনুযায়ী লোকজনদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করলেন তাহলে একজন সাক্ষী যদি হয় সেটাই যথেষ্ট রোজা শুরু করার জন্যে এবং শেষ করার জন্যে এজন্যে আরও শক্ত শক্ত শর্ত লাগিয়ে দিয়ে আমাদের নিজেরা নিজে কষ্ট করা মোটেই ঠিক হবে না হাদিসটি ইমাম দাউদ বর্ণনা করেছেন আর ইমাম হাকিম এবং ইমনে হেব্বান সহি বলেছেন রমজান শুরু হওয়ার জন্যে বা শেষ হওয়ার জন্যে একজন সাক্ষী যথেষ্ট চাঁদ দেখেছে যার চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তার চোখ ঠিক রয়েছে এবং সেই দিনে কোনো ম্যাঘ বাদল ছিল না চাঁদ দেখা সম্ভব এতে কোনো বাধা নেই এমন যদি হয় তাহলে দেশের যে কোনো আনাচে কানাচে থেকে বিশ্বস্ত যদি সংবাদ পাওয়া যায় মিথ্যা বলে নাই নিজে কোনো প্রতারণা করে নাই বা হয়তো সরকারিভাবে কোনো তোহফা বা হাদিয়া বা টাকা পাওয়ার জন্য না সত্যিকারেই চাঁদ দেখেছে এমনটা যদি প্রমাণিত হয় তাহলে তার মাধ্যমে সরকার ঘোষণা দিবেন আর সেই ঘোষণা অনুযায়ী দেশের সবাইকে রোজা রাখতে হবে নিজে নিজে আবার আমি দেখব তারপরে করব বলে চাঁদ দেখো দেখে রোজা করো চাঁদ দেখে রোজা ছাড়ো এর মানে কি আপনাকে নিজেকে দেখতে হবে আল্লাহর নবী আলিসাল্লাম তো তিনি কখনোই নিজে চাঁদ দেখেন নাই বরং সাহাবাইকরাম চাঁদ দেখেছেন তারা খবর দিয়েছেন সেই খবর দেখেই তারা রোজা রেখেছেন কাজে নিজে প্রত্যেককে দেখতে হবে এমন ধারণা মোটেই ঠিক না আল্লাহ করে আমরা এই মশলাটি বুঝতে সমর্থ হয়েছি আল্লাহ আমাদেরকে সঠিক অনুযায়ী সে আমল করার তফিক দান করেন আপোষের মধ্যে কোনো কল অভিগ্রহ দলাদলি একজন আজ একজন কাল একজন পরশু তার দল পাঁচ দল এমনটা যেন আমরা করে দলাদলি না করি ফেরকাবন্দি সৃষ্টি না করি এটাই হবে আমাদের দায়িত্ব কর্তব্য এ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব কিভাবে তার একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে